বলবো যে আমরা ইতিমধ্যে সালাতের পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম সালাতের পদ্ধতি সম্পর্কে কিছুটা আলোচনা আমাদের হয়ে গেছে আজ বাকি অংশ আমরা একাধারে কয়েকটি পর্বে পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের যে হাদিসটি দিয়ে আমরা শুরু করছি সেটি হল ওয়াইল ইবনু হজর রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাই তুমা আন্নাবি সাল্লাহ আলহি ওসাল্লাম আমি রাসুল সাল্লা সাল্লামের সাথে সালাত আদায় করেছি এটা না যে শুনেছি বরং অলুব হজর সাহাবি সরাসরি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের সঙ্গে সালাত আদায় করে যা চোখে দেখেছেন নিজ চোখে যা দেখেছেন তাই আমাদের জন্যে ব্যক্ত করেছেন তিনি বলেন কি দেখেছেন ফাওয়াজ আয়াদাহুল ইউমনা আলা হিল ইউসরা আমি দেখেছি আল্লাহর নবী আলি সালাতাম যখন সালাত আদায় করতেছিলেন তখন তিনি তার ডান হাতটি বাম হাতের উপরে রেখে তার বুকের উপরে রেখেছিলেন তাহলে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম তার ডান হাত বাম হাতে উপরে রেখে বুকের উপরে বেঁধেছিলেন এ হাদিসটি ইমাম ইবনে খোজাইমা রহমতুল্লাহ আলাই তার সহিবনে খোজাইমার মধ্যে বর্ণনা করেছেন প্রথম খণ্ডের দুইশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় এ হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে মুসাল্লি যখন সালাত আদায় করবে হাতটি কোথায় রাখবে এখানে কয়েকটি মশালা প্রথম যে হাত কোথায় রাখবে দুই নম্বর কিভাবে রাখবে দুইটি মশালা আরেকটি হলো কিভাবে রাখবে না ধরবে এই ধরনের কয়েকটি মশালা এখানে আমাদের জানা দরকার এ বিষয়ে হাত কোথায় রাখবে সহিবনে খোজাইমার হাদিসে এটা আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে বুকের উপরে হাত বাঁধতে হবে আসুন হাত আমরা রাখবো বুকের উপরে কিভাবে রাখবো এ ব্যাপারেও একাধিক বর্ণা এসেছে বোখারি শরীফে যেটা বর্ণনা এসেছে বোখারির হাদিসে সেটা হলো একটি হাত জেরা আলা জেরা একটি হাত আর একটি হাতের উপরে রাখা আবার কোনো কোনো বর্ণা এসেছে যে ডান কাফ বা এই কাফটা এই হাতে অঞ্জলির উপরে বা অঞ্জলির উপরে রাখা এইভাবে রাখা আবার কিছু বর্ণায় যেটা নাসাই বা অন্য অন্য বর্ণায় এসেছে যে হাতের কিছু অংশ হাতের নলার উপরে এইভাবে অর্থাৎ কবজি যদি কবজির উপর রাখা যায় তাহলে যে অবস্থা দাঁড়ায় সেটাই হয় তাহলে এইভাবে হতে পারে এভাবে হতে পারে এভাবে হতে পারে তিনটাই হাদিস দ্বারা সাব্যস্ত বাকি এটা কি রাখতে হবে না এটাকে ধরতে হবে কোনো কোনো বর্ণ আছে কবজ মানে ধরা আর কোনো কোনো বর্ণ আছে কি ওয়াদা মানে রাখা যেমন এখানে এসেছে ওয়াদা মানে রেখেছেন তাহলে রাখা আরেকটা ধরা তাহলে দুই ধরনের বর্ণনা এসেছে তাহলে আপনি এইভাবে রাখতে পারেন এইভাবে রেখে হতে পারে অথবা আপনি এটাকে ধরতে পারেন এইভাবে ধরা হতে পারে এইভাবে ধরা হতে পারে এইভাবে ধরা হতে পারে তাহলে একটা হলো ধরে নেওয়া একটা হলো রেখে দেওয়া দুই ধরনেরই কোনো সময় এটা কোনো সময় ওটা কোনো সময় এটা কোনো সময় এটা কোনো সময় এটা যে কোনোটা আপনি সুন্দর যেহেতু একাধিকভাবে প্রমাণিত হয়েছে ঠিক আপনি আমল করতে পারেন এরপরের হাদিস ওয়ান ওবাদাতাবলি সামেত রাজি আল্লাহ তালা আনহু কল কল রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম লা সালাত আলিমান লাম ইয়াকরা বি উম্মিল কোরআন মুত্তাফাকুন আলাই ওবাদাতুবনু সামেত রাজি আল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লা সালাহ কোনো সালাত হতে পারে না কোনো নামাজ হতে পারে না লিমাল্লাম ইয়াকরাবি উম্মিল কোরআন যে ব্যক্তি উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতেহা পড়বে না তার সালাতেই হবে না ইমাম বখারি এবং ইমাম মুসলিম এই হাদিসটিকে বর্ণনা করেছেন তার সবচেয়ে বিশুদ্ধ হাদিস যে সুরা ফাতেহা উম্মুল কোরআন সুরা ফাতেহার একাধিক নাম রয়েছে উম্মুল কোরআন ফাতেহা বা শেফা এ ধরনের অনেক নাম রয়েছে সুরাতুল ফাতেহার আর সহি হাদিসের আলোকে যেটা আমরা আমাদের কাছে সুস্পষ্ট হয় যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লা সালাতা লেমাল্লাম ইয়াকরা বে উম্মিল কোরআন যে সুরা ফাতেহা পড়বে না তার সালাতেই হবে না এই যে সুস্পষ্ট করে এইভাবে বলা হয়েছে বরং অফি রেওয়ায়া ইবনে হেব্বান অদ্দারা কোতিনি লা তুজি ও সালাতুন লায়করফি হবে ফাতেহাদিল কিতাব যে সালাতে সুরা ফাতেহা পাঠ করা হয় না সে সালাতটা যথেষ্টই না মানে সালাত হয় না তাহলে সুরা ফাতেহা না পড়লে সালাত হয় না কেমতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব হবে সালাতের হিসাব নিকাশ হবে সেখানে গিয়ে যদি এমন হয় যে সালাত হয় নাই তাহলে তো মুশকিল হয়ে যাবে সুরা ফাতেহা পড়তে হবে সর্ব অবস্থায় সুরা ফাতেহা সালাতের রুকুন ফরজ আর ফরজ যদি কেউ ত্যাগ করে তাহলে সে সালাত হয় না এ কথাটা আমাদেরকে জানতে হবে অন্য বর্ণ আছে কি খেদাজ ফাইয়া খেদাজ ফাইয়া খেদাজ যে সালাতে সুরা ফাতেহা পড়া হয় না সেটা কি খেদা অপরিপূর্ণ অপরিপূর্ণ অপরিপূর্ণ এজন্যে আমরা বলবো যে সুরা ফাতেহা পড়ে নয় উত্তম কারণ সুরা ফাতেহা পড়তে হবে যে বিষয়ে যত বিশুদ্ধ এবং শক্ত হাদিস রয়েছে পড়তে হবে না বা প্রয়োজন নেই সে ব্যাপারের হাদিসগুলি যদি আমরা তুলনা করে দেখি এটাকে কম্পেয়ার করে দেখি তাহলে দেখব যে এই হাদিসগুলি পড়ার পক্ষের হাদিসগুলি অত্যন্ত বিশুদ্ধ এবং এর অর্থ এবং তাৎপর্য অনেক পড়ার ব্যাপারে অনেক তাগিদ করা হয়েছে হাদিসের আলোকে যদি আমরা রাসুল সাল্লাহ সাল্লামের আমরা সালাত আদায় করতে চাই তাহলে সুরা ফাতেহা পড়া এটা একান্ত আমাদের জরুরি এই জন্যে সুরা ফাতেহাকে সালাতের রুকুন বলা হয়েছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে অফি উখরা আলী আহমদ আবি দাউদ ও হেব্বান লাল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম অন্য বর্ণায় আছে আহমাদ আবু দাউদ তিরমিজ ইবনে হেব্বানের আল্লাহ নবী বললেন লাল্লাকুম তাকরা উন খালফা ইমামেকুম সম্ভবত তোমরা ইমামের পিছনে কিছু পড়ো নাম রাসুল্লাহ সাল্লাম বললেন সাহাবা ইকরামকে যে তোমরা আমাদের পিছনে বুঝি কিছু পড়ো তোমরা সাহাবা ইকরাম বললেন যে হ্যাঁ আমরা তো পড়ি আলু কিতাব আল্লাহ নবী বললেন ফাতেহাতুল কিতাব সুরা ফাতেহা অন্য কিছু আর পড়বে না কারণ সুরা ফাতেহা যদি না হয় তাহলে সালাতেই হবে না তাহলে এর দ্বারা বোঝা গেল যে সুরা ফাতেহা ব্যতিরিকে অন্য কিছু পড়া যাবে না সুরা ফাতেহা পড়তেই হবে সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু যখন জোরে কেরাত হবে তখন সুরা ফাতেহা ব্যতিরিকে অন্য আর কিছু পড়া যাবে না তবে যখন কেরাত নীরবে হবে তখন কিন্তু জাবির ইবনে জাহাদিস যে হাদিস ইবনেমাজা শরীফের সহিদিস যে আমরা সালাত এই জোহর আসর যে সমস্ত সালাতের মধ্যে ধীরে আস্তে কেরাত হয় সিররে সালাতে আমরা প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরাও মিলিয়ে পড়তাম ওয়ান আনাসিন রাজি আল্লাহ তালা আন আন্না নবী সাল্লাহ সাল্লাম আবা বাকর ওমর কানু ইফতাতিহুন সালাত বি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মুত্তাফাকুন আলাই আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউবাকর বাকর রাজিল্লাহ তালানহ ওমর ফারুক রাজিল্লাহ তালানহ কানু ইফতাতে সালাহ সালাদ শুরু করতেন কি দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দিয়ে তাহলে আল্লাহর নবী আলিসালাম আউ বাকর উমার শুরু করতেন কি দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এর অর্থাৎ এ বোঝা গেল যে বিসমিল্লাহ রহমান রাহিম সশব্দে পড়তেন না তবে নিঃশব্দে পড়তেন কিনা সেটাও কিন্তু এখান থেকে আমরা পড়তেন না যে কথা এখানে প্রমাণিত হচ্ছে না তবে জোরে শুরু করতেন যেটা সেটা হলো যে ফাতেহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতেন তাহলে এখানে বোখারি মুসলিম হালিসে প্রমাণিত হলো যে সুরা ফাতেহার বিসমিল্লাহ রহমান রাহিম আসলে আমাদের বিসমিল্লাহ সুরা ফাতেহার অংশ কি না এ নিয়ে মহাদেসিনদের ফোকাহাদের দুইটি মত রয়েছে ছোট্ট একটা ব্রেকের পরে আবারও আপনার কাছে ফিরে আসবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা বিরতির আগে আলোচনা করতেছিলাম সুরা ফাতেহা পড়তে হবে সর্ব অবস্থায় সুরা ফাতেহা সালাতের রুকুন ফরজ আর ফরজ যদি কেউ ত্যাগ করে তাহলে সে সালাত হয় না এ কথাটা আমাদেরকে জানতে হবে অন্য বর্ণ আছে কি খেদাজ ফাইয়া খেদাজ ফাইয়া খেদাজ যে সালাতে সুরা ফাতেহা পড়া হয় না সেটা কি খেদাজ অপরিপূর্ণ অপরিপূর্ণ অপরিপূর্ণ এজন্যে আমরা বলবো যে সুরা ফাতেহা পড়ে নয় উত্তম কারণ সুরা ফাতেহা পড়তে হবে যে বিষয়ে যত বিশুদ্ধ এবং শক্ত হাদিস রয়েছে পড়তে হবে না বা প্রয়োজন নেই সে ব্যাপারে হাদিসগুলি যদি আমরা তুলনা করে দেখি এটাকে কম্পেয়ার করে দেখি তাহলে দেখব যে এই হাদিসগুলি পড়ার পক্ষের হাদিসগুলি অত্যন্ত বিশুদ্ধ এবং এর অর্থ এবং তাৎপর্য অনেক পড়ার ব্যাপারে অনেক তাগিদ করা হয়েছে হাদিসের আলোকে যদি আমরা রাসুল সাল্লাহ সাল্লামের আমরা সালাত আদায় করতে চাই তাহলে সুরা ফাতেহা পড়া এটা একান্ত আমাদের জরুরি এই জন্যে সুরা ফাতেহাকে সালাতের রুকুন বলা হয়েছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে وفي أخرى لأحمد وأبي داود والترمذي وابن حبان لعلكم تقرؤون خلف إمامكم অন্য বর্ণায় আছে আহমাদ আবু দাউদ তিরমিজি ইবনে হিব্বানের আল্লাহ নবী বললেন লাআল্লাকুম তাকরাউন খালফা ইমামিকুম সম্ভবত তোমরা ইমামের পিছনে কিছু পড়ো কল্যাণ নাম রাসূলুল্লাহ সাল্লাম বললেন সাহাবা ইকরামকে যে তোমরা আমাদের পিছনে বুঝি কিছু পড়ো তোমরা সাহাবা ইকরাম বললেন যে হ্যাঁ আমরা তো পড়ি قال لا تفعلوا إلا بفاتحة الكتاب আল্লাহ নবী আহসালাম বললেন ফাতেহাতুল কিতাব সুরা ফাতেহা ব্যতিরিকে অন্য কিছু আর পড়বে না কারণ সুরা ফাতেহা যদি না হয় তাহলে সালাতেই হবে না তাহলে এর দ্বারা বোঝা গেল যে সুরা ফাতেহা ব্যতিরিকে অন্য কিছু পড়া যাবে না সুরা ফাতেহা পড়তেই হবে সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু যখন জোরে কেরাত হবে তখন সুরা ফাতেহা ব্যতিরিকে অন্য আর কিছু পড়া যাবে না তবে যখন কেরাত নীরবে হবে তখন কিন্তু জাবির ইবনে আবদুল্লাহ যে হাদিস ইবনেমাজা শরীফের সহি হাদিস যে আমরা সালাত জোহর আসর যে সমস্ত সালাতের মধ্যে ধীরে আস্থে কেরাত হয় সিররে সালাতে আমরা প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরাও মিলিয়ে পড়তাম ওয়ান আনাসিন রাজি আল্লাহ তালা আন আন্না নবী সাল্লাহ সাল্লাম আবা বাকর সালাত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মোত্তফাকুন আলাই আনাস রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লা সাল্লাম আউ বাকর রাজিয়াল্লাহ তাল আনহু ওমর ফারুক রাজিয়াল্লাহ তাল আনহু কানু ইফতাতে আসসালাহ সালাদ শুরু করতেন কি দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দিয়ে তাহলে আল্লাহর নবী আলিসাল্লাম আউ বাকর উমার শুরু করতেন কি দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এর অর্থাৎ এ বোঝা গেল যে বিসমিল্লাহ রহমান রাহিম সশব্দে পড়তেন না তবে নিঃশব্দে পড়তেন কিনা সেটাও কিন্তু এখান থেকে আমরা পড়তেন না যে কথা এখানে প্রমাণিত হচ্ছে না তবে জোরে শুরু করতেন যেটা সেটা হলো যে ফাতেহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতেন তাহলে এখানে বোখারি মুসলিম হালিসে প্রমাণিত হলো যে সুরা ফাতেহার বিসমিল্লাহ রহমান রাহিম আসলে আমাদের বিসমিল্লা সুরা ফাতেহার অংশ কি না এ নিয়ে মহাদিসিনদের ফোকাহাদের দুইটি মত রয়েছে কেউ বলেছেন সুরা ফাতেহার এক নম্বর আয়াত কেউ বলেছেন এটি আয়াত না এটা শুধু শুরু করার জন্যে ইত্যাদি বিভিন্ন ধরনের মত রয়েছে তবে বিসমিল্লাহ রহমান রাহিম আসতে পড়া এটাই হলো সহি হাইন বোখারি মুসলিম হাজরা প্রমাণিত এছাড়া বিসমিল্লাহ রহমান রাহিম জোরে সশব্দে পড়া এটাও কিন্তু সোনান গ্রন্থের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে কাজে কেউ যদি সুরা ফাতেহার পড়ার সময় বিসমিল্লাও জোরে পড়ে তাতে কোনো সমস্যা নেই তবে আসতে পড়াই উত্তম আমরা বলবো যে কথা এখানে আনাস বলছেন যে সুরা ফাতেহা পড়ার সময় আল্লাহ নবী আলিসাল্লাম আউবাকার উমার বিসমিল্লা না পড়ে আলহামদুলিল্লাহ শুরু করেছেন জাদা মুসলিম বিসমিল্লাহ রহমান রাহিম ফি করাতিন ওয়ালা ফি আখেরেহা মুসলিম শরীফের বর্ণায় অতিরিক্ত এসেছে যে বিসমিল্লাহ রহমান রাহিম কেরাতের শুরুতে বা শেষে কখনো আল্লাহর জিকির উল্লেখ করতেন না উল্লেখ করতেন না অর্থ এই না যে মানে জোরে পড়তেন না আসতেও পড়তেন না এ কথা কিন্তু এখানে বুঝানো হচ্ছে না যে কথাটি ইমাম ইবনে হাজাসকানি পরবর্তীতে বলেছেন তাহলে বিসমিল্লাহ রহমান রাহিম সশব্দে পড়তে হবে বা নিঃশব্দে পড়তে হবে এক্ষেত্রে দুই ধরনের বর্ণনা রয়েছে তবে বেশি বিশুদ্ধ হাদিস যেটি বখরি মুসলিমের যে আস্তে পড়া আর অন্য অন্য ওটাও হাদিস সহি সেটা বোখারি মুসলিম ছাড়া অন্য হাদিসে যেখানে আজ জোরে পড়ারও কথা এসেছে রাহিম তারা আল্লাহ নবী তারা জোরে পড়তেন না তাহলে আমরা বুঝতে পারলাম সুরা ফাতেহা পড়ার সময় আস্তে করে পড়া নীরবে পড়া এটাই হলো সহি হাদিস দ্বারা প্রমাণিত বোখারি মুসলিম হাদিস প্রমাণিত এছাড়াও যদি কেউ জোরে পড়ে সেটাও সোনানের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে পড়া জায়েজ আছে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তবে আস্তে পড়াই উত্তম ওয়ান নোয়াইমিনিল মুজমির রাদিয়াল্লাহু তাআলা আন قال صليت وراء ابي هريره رضي الله تعالى عنه فقرأ بسم الله الرحمن الرحيم নোয়াইম আল মুজমির বলেন যে আমি আবু হরেরা রাজি আল্লাহ আনহুর পিছনে সালাত আদায় করলাম তখন আবু হর রাজি আল্লাহ তালাহু কী করলেন ফাকার আ বিসমিল্লাহ রহমান রাহিম তখন বিসমিল্লাহ রহমান রাহিম পড়লেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বিসমিল্লাহ রহমান রাহিম জোরে পড়েছিলেন সুম্মা কার কারাবি উম্মিল কোরআন এরপরে সুরা ফাতেহা পাঠ করলেন হাত্তা ইজা বালাগা ওয়ালাদ্দালিন কালা আমিন যখন তিনি ওয়ালাদ্দালিন পর্যন্ত পৌঁছলেন তখন জোরে করে বললেন আমিন ওয়াকুল কাম আমিনাল জুলুস আল্লাহ আকবার আর যখনই তিনি সেজদা করতেছিলেন আর যখন তিনি বর্ষা থেকে উঠতেছিলেন তখন তিনি আল্লাহ আকবার বলে উঠতেছিলেন সাল্লাম এরপরে আবু হরে রাজি আল্লাহ তালু সালাদ শেষ করে সালাম ফিরানোর পরে বললেন ওল্লাদি নাফসি বিয়াদে ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন ইন্নিল আসবাহকুম সালাতান বেরাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি তোমাদের জন্যে রাসুল সাল্লাহ সাল্লামের সালাতের সবচেয়ে বেশি সাদৃশ্য করার হকদার অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের হুবাহ সালাত আদা করার ব্যাপারে আমি বেশি সাদৃশ্যপূর্ণ আমার এই সালাদটা রাসুলের সালাতের সঙ্গে কি হুবাহ মিল রয়েছে এই হাদিসটি নাসাই এবং ইবনে খোজাইমা রহমতুল্লাহ আলে বর্ণনা করেছেন এই হাদিস দ্বারাই যারা বলছেন বিসমিল্লা জোরে পড়া যাবে তাদের দলিল আমিন জোরে বলতে হবে তাদের দলিল ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأتم الفاتحة فاقرأوا بسم الله الرحمن الرحيم فإنها إحدى آياتها راه الدرقطني وصواب أخفى আমরা আগের হাদিসটি ইমাম নাসাই এবং ইবনে খোজাইমা বর্ণনা করেছেন পরের যখন হাদিসটি আমরা পড়লাম এটা ইমাম দারাকুতনি মানে মৌকুফ বলে তিনি বলেছেন যে হাদিসটির আসল হলো হাদিসটি মৌকুফ এটি আল্লাহ রাসুল সাল্লামের হাদিস নয় এই হাদিসে আবহাওয়া থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইদা কারাতুমুল ফাতেহা ফাকরাউ যখন তোমরা সুরা ফাতেহা পাঠ করবে তখন তোমরা পাঠ করবে বিসমিল্লাহ রহমান রাহিম ফাইনা আয়াতেহা কারণ এটি একটি সুরা ফাতেহার আয়াত রাহুদ্দারা কুতনি ওসাউবা অকফা ইহাদিস ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন এবং এটাকে অর্থাৎ মৌকুফ হারিস বলে তিনি বলছেন এটা আসলে রাসুলের মারফু হাদিস নয় অর্থাৎ রাসুলের বাণী নয় এটা হলো আবু হরে রাজি আল্লাহ তালা আলহুর বাণী মৌকুফ হারিস মারফু হাদিস নয় তাহলে এখানে এই হাদিস দ্বারা সুরা ফাতেহার বিসমিল্লা একটি আয়াত নির্দিষ্ট হয় এবং জোরে পড়াও সাব্যস্ত হয় তবে মনে রাখতে হবে এটি আবু হরে রাজি আল্লাহ তালা আনহুর বাণী এটা রাসুল্লাহ সাল্লামের কথা বলে প্রমাণিত হয় নাই এই জন্য হাদিস হিসাবে আবুহরার বাণী হিসাবে এটি সহি প্রমাণিত হয়েছে যাই হোক আমরা এ দ্বারা বুঝতে পারলাম বিসমিল্লাহ রহমান রাহিম আসতে পড়া এটাই হলো উত্তম কেউ যদি জোরে পড়ে তবু সেটা যায় রয়েছে এই নিয়ে কোনো আপোষের মধ্যে কোনো ঝগড়া বিবাদ আপোষের মধ্যে এই নিয়ে এটা করতে হবে ওটা করতে হবে আবার এই বিসমিল্লা পড়ার জোরে আর আস্তে পড়া নিয়ে আবার দুই দল হয়ে যাবে এটা কিন্তু শরীয়তে কোনোভাবেই বৈধ নয় এই নিয়ে কোনো বিবাদ করাও শরীয়তে মোহাম্মদীতে জাহেজ নেই ওয়ান হুকাল কানা রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইদা ফারাগামিন কেরাত উম্মিল কোরআন রাফ আসাউত ওয়াকাল আমিন আবু হরাজিল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ যখন সুরা ফাতেহা পড়া শেষ করতেন তখন তিনি শব্দ উঁচু করে বলতেন আমিন সুরা ফাতেহা পড়ার শেষে সশব্দে আমিন বলতেন রাহদ্দারা কুতনি ও হাসানা ইমাম দ্বারা কুতনি হাদিসটি বর্ণনা করে হাসান বলেছেন ওয়াল হাকিম ও সাহা ইমা হাকিম বর্ণনা করে হাজটিকে সহিক বলেছেন ওয়ালে আবি দাউদ ও তিরমিদি মিন হাদিসে ওয়াইল উবনে হজর নাহব আর আবু দাউদ আর তিরমিদিতে ওয়াইল উবনে হজর থেকে হাজটি বর্ণনা হয়েছে যেটা দ্বারা কুতনি এবং হাকিমে আবহরা থেকে বর্ণিত হয়েছে তাহলে এটি সহি হাদিস এর দ্বারা প্রমাণিত হলো যে আমিন সশব্দে উঁচু করে বলতে হবে তবে অতিরিক্ত চিল্লিয়ে কিন্তু বলা ঠিক হবে না এছাড়া আস্তে আমিন বলার পক্ষেও কিছু দলিল এসেছে কিছু হাদিস এসেছে কিন্তু মহাদ্দেসিনদের নিকটে আস্তে আমিন বলার হাদিসগুলি অত্যন্ত দুর্বল এজন্যে হাদিসে এমনও এসেছে আল্লাহ নবী আলিসালামের মসজিদ নবীতে খেজুর পাতার মসজিদে এত জোরে আমিন বলতেন সাহাবা যে মসজিদ কেঁপে উঠত প্রতিধ্বনিত হতো আমিনের শব্দে এই জন্যে সই হাদিসের আমল হলো জোরে আমিন বলা আর জয়ীফ হাদিসের আমল হলো আস্তে আমিন বলা কাজেই আমিন তো সবাই বলেন বিসমিল্লা তো সবাই বলেন জোরে আর আস্তে নিয়ে আবার দলাদলি আর মতামত আপোষের মধ্যে ঝগড়া এটা কিন্তু অত্যন্ত খারাপ কাজ এটা গৃহীত কাজ এটা আমাদের মনে রাখতে হবে তবে সহি হাদিসের আমল করার আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে ছয়ালিশ আমল করার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করার প্রেরণা দিতে হবে অনুপ্রেরণা দিতে হবে আমরা শেষ করার আগে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা আমাদের দর্শে হাদিস নিয়মিত শুনুন সেজন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে জীবন গড়ার তফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু